ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের হাওয়া আজি ভার্সিটির ওই বারান্দায় ডিজিটালের হাওয়া দেখো বইছে সারা বাংলায় ডিজিটালের হাওয়া আজি ভার্সিটির ওই বারান্দায় ডিজিটালের হাওয়া দেখো বইছে সারা বাংলায় ডিজিটালের জন্য মোদের ডিজিটালের জন্য মোদের চলা এখন হয়েছে দায় ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটাল করতে গিয়ে সবার মাথা হয়েছে টাল নারী পুরুষ একাকার তাকেই বলে ডিজিটাল ডিজিটাল করতে গিয়ে সবার মাথা হয়েছে টাল নারী পুরুষ একাকার তাকেই বলে ডিজিটাল দেশ জুড়িয়া এখন শুধু ডিজিটালি দেখা যায় ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের নারী পুরুষ পার্কে পার্কে ঘুরে হাই ডিজিটালের নারীগুলো মার্কেটেতে ভিড় জমায় ডিজিটালের নারী পুরুষ পার্কে পার্কে ঘুরে হাই ডিজিটালের নারীগুলো মার্কেটেতে ভিড় জমায় ডিজিটালে নারীর জন্য ডিজিটালে নারীর জন্য রাস্তাঘাটে চলা দায় ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালে নারী পুরুষ প্রেমানন্দে মজে হয় অবৈধ সম্পর্ক গড়ে দেহটা যে দিয়া দেয় ডিজিটালে নারী পুরুষ প্রেমানন্দে মজে হয় অবৈধ সম্পর্ক গড়ে দেহটা যে দিয়া দেয় আবার প্রেমের জন্য আবার প্রেমের জন্য কত মানুষ আত্মহত্যা করে ভাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজি ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই ডিজিটালের যুগ এসেছে ডিজিটালে চলে সবাই কোরআন হাদিস আল্লাহর হুকুম কোনো কিছু নাই রে নাই